দিগন্ত নীল ছুঁয়ে আমরা সবাই জীবনের উল্লাসে পথ চলে যাই দিগন্ত নীল ছুঁয়ে আমরা সবাই জীবনের উল্লাসে পথ চলে যাই দিগন্ত নীল ছুঁয়ে আমরা সবাই জীবনের উল্লাসে পথ চলে যাই প্রাণে প্রাণে এক সুরে বলে যাই বিজয়ের মঞ্জিল সম্মুখে বিজয়ের মঞ্জিল সম্মুখে ঝঞ্ঝার মতো দ্বিধাহীন আমাদের গতিবেগ বাড়ে চলার শপথে আকাশের উদ্বেগ ঝঞ্ঝার মতো দ্বিধাহীন আমাদের গতিবেগ বাড়ে চলার শপথে আকাশের উদ্বেগ প্রতিদিন প্রতিক্ষণে সাহসের প্রতিদিন প্রতিক্ষণে সাহসের উত্তাল ঢেউ জাগে বুকে প্রাণে প্রাণে এক সুরে বলে যায় বিজয়ের মঞ্জিল সম্মুখে বিজয়ের মঞ্জিল সম্মুখে তৌহিদি পতাকা উড়বে না যতদিন আলোকের মিছিল চলবে আমাদের পদভারে তাগুতের মসনদ টলমল টলমল টলবে তৌহিদি পতাকা উড়বে না যতদিন আলোকের মিছিল চলবে আমাদের পদভারে তাগুতের মসনত টলমল টলমল টলবে চিরদূর জয় সাহসী আলোর এই সাথীরা ভেঙে চলে বালিয়াড়ি মরু সাহারা দূর জয় সাহসী আলোর এই সাথীরা চলে বালিয়াড়ি মরু সাহারা মরণ জয়ী যত সিপাহ সালার মরণ জয়ী যত সিপাহ সালার নির্ভীক কে রুখে প্রাণে প্রাণে এক সুরে বলে যায় বিজয়ের মঞ্জিল সম্মুখে বিজয়ের মঞ্জিল সম্মুখে দিগন্ত নীল ছুঁয়ে আমরা সবাই জীবনের উল্লাসে পথ চলে যাই দিগন্ত নীল ছুঁয়ে আমরা সবাই জীবনের উল্লাসে পথ চলে যাই প্রাণে প্রাণে এক সুরে বলে যায় বিজয়ের মঞ্জিল সম্মুখে বিজয়ের মঞ্জিল সম্মুখে বিজয়ের মঞ্জিল সম্মুখে বিজয়ের মঞ্জিল সম্মুখে আপনারা এতক্ষণ শুনলেন উজ্জীবনের দ্বিতীয় অডিও অ্যালবাম প্রত্যাশার আলো কণ্ঠ দিয়েছেন মারুফ আল্লাম আনোয়ার মজিবুর রহমান রুহুল আমিন ফারুক হুসাইন ওমর ফারুক আব্দুল গাফার শামসুল ইসলাম এবং মশিউর রহমান গানের কথা লিখেছেন কবি Motiur Rahman Mallik Asad bin Hafiz Golam Mohammad Zakir Abu Zafar A K M Monir Hussain এবং আবু তাহের বেলাল সুরারোপ করেছেন হাফেজ বেলাল হুসাইন মেহরাজ মিঠু এবং মশিউর রহমান সঙ্গীত পরিচালনায় মশিউর রহমান সার্বিক পরিচালনায় শামসুল ইসলাম গ্রন্থনা ও ধারা বর্ণায় আবু তাহের বেলাল